জীবন আমার মোমের বাতি যাই রে গইলা গইলা সময় ফুরা জীবন ফুরায় আগুন জহিলা জইলা জীবন আমার মোমের বাতি জীবন আমার মোমের বাতি যাই রে গইলা গইলা সময় ফুরায় জীবন ফুরায় আগুন জহিলা জহিলা সময় ফুরায় জীবন ফুরায় আগুন জহিলা জহিলা জীবন আমার মোমের বাতি জীবন আমার মোমের বাতি যায় রে গইলা গইলা সময় ফুরায় জীবন ফুরায় আগুন জহিলা জহিলা সময় ফুরা জীবন ফুরায় আগুন জহিলা জহিলা একটু হাওয়া লাগলে গায়ে আগুনি ভাজা মোমের বাতি এই জীবনের নাই ভরসা নাই একটু হাওয়া লাগলে গায়ে আগুনি ভাজা মোমের বাতি এই জীবনের নাই ভরসা নাই দুদিন আগে দুদিন পরে মরণ আসে সবার তরে দুদিন আগে দুদিন পরে মরণ আসে সবার তরে এই পৃথিবী ছাইরা মানুষ যায় রে চইলা চইলা সময় ফুরা জীবন ফুরায় আগুন জহিলা জইলা সময় ফুরা জীবন ফুরায় আগুন জহিলা জইলা জীবন আমার মোমের বাতি জীবন আমার মোমের বাতি যায় রে গইলা গইলা সময় ফুরায় জীবন ফুরায় আগুন জহিলা চইলা সময় ফুরা জীবন ফুরায় আগুন জহিলা জইলা জীবন সত্য মরণ সত্য নয় রে কথা ভুল জীবন পাইলে করতে হবে মরণ রে কবুল জীবন শত মরণ সত নয় রে কথা ভুল জীবন পাইলে করতে হবে মরণ রে কবুল দুদিনের দুনিয়াতে কেমনে মানুষ খেলায় মাতে দুদিনের এই দুনিয়াতে কেমনে মানুষ খেলায় মাতে আন্ধার ঘরে যাইতে হবে বিদায় বিদায় বইলা সময় ফুরা জীবন ফুরায় আগুন জহিলা জইলা সময় ফুরা জীবন ফুরায় আগুন জহিলা জইলা জীবন আমার মোমের বাতি জীবন আমার মোমের বাতি যায় রে গইলা গইলা সময় ফুরা জীবন ফুরায় আগুন জহিলা জহিলা সময় ফুরা জীবন ফুরায় আগুন জহিলা জহিলা সময় ফুরা জীবন ফুরায় আগুন জহিলা জহিলা